সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো পাহাড়ি চূড়ায় যদি দাঁড়িয়ে থাকো সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো পাহাড়ি চূড়ায় যদি দাঁড়িয়ে থাকো সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো পাহাড়ি চূড়ায় যদি দাঁড়িয়ে থাকো সবুজ দিগন্তের দূর নীলিমায় সবুজ দিগন্তের দূর নীলিমায় শুনবে একটি নাম ভেসে বেড়া আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো পাহাড়ি চূড়ায় যদি দাঁড়িয়ে থাকো সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো পাহাড়ি চূড়ায় যদি দাঁড়িয়ে থাকো সবুজ দিগন্তের দূর নীলিমায় সবুজ দিগন্তের দূর নীলিমায় শুনবে একটি নাম ভেসে বেড়া আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তাহারি রহমতে চির সবুজের মাঝে পাহাড়ি ঝর্ণা ব নদী ওঠে তোলে তাহারি রে সাগরে ছুটে যায় তাহারি রহমতে চির সবুজের মাঝে পাহাড়ি ঝর্ণা নদী ওঠে তোলে তাহারি রে সাগরে ছুটে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো পাহাড়ি চূড়ায় যদি দাঁড়িয়ে থাকো সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো পাহাড়ি চূড়ায় যদি দাঁড়িয়ে থাকো সবুজ দিগন্তের দূর নীলিমায় সবুজ দিগন্তের দূর নীলিমায় শুনবে একটি নাম ভেসে বেড়া আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তাহারি হুকুমতে শান্তির শীত পাখি সুরেলা গান যে গা গভীর আধার রাতে তাহারি ইশারাতে জোনাকি আলো ছড়ায় তাহারি হুকুমতে শান্তির শীত পাখি সুরেলা গান যে গা গভীর আধার রাতে তাহারি ইশারাতে জোনাকি আলো ছড়ায় আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো পাহাড়ি চূড়ায় যদি দাঁড়িয়ে থাকো সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো পাহাড়ি চূড়ায় যদি দাঁড়িয়ে থাকো সবুজ দিগন্তের দূর নীলিমায় সবুজ দিগন্তের দূর নীলিমায় শুনবে একটি নাম ভেসে বেড়া আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ